এবং আমাদের জন্য উভয় জগতে সম্মানজনক অবস্থান তিনি নিশ্চিত করে দেবেন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের কবিরাগুনা থেকে বেঁচে থাকা উচিত নিজের স্বার্থেই বেঁচে থাকা উচিত কারণ কবিরাগুনা মানে নিজে নিজেকে ধ্বংস করা নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করা কেউ তো নিজের ক্ষতি চায় না পাগলও নিজের ক্ষতি করতে চায় না যে কারণে আমরা যাদেরকে পাগল বলি দেখবেন হয়তো পাগল কিন্তু কোথাও আগুন জ্বলছে পাগল আগুনে ঝাঁপ দেয় না পাগল হয়তো নিজেই নিজেকে হত্যা করে না কারণ আমরা যাদেরকে পাগল বলি নিজের বুঝ তারাও বুঝে কিন্তু আজ আমরা যে কত বড় পাগল নিজে নিজের ধ্বংস করছি অপরাধ করে করে অনুভূতি হারিয়ে ফেলেছি হয়তো অনেকে বলবেন যে জানি না যদি জানতাম তাহলে তো এমন অপরাধ করতাম না বন্ধুগণ না জানাটাও অপরাধ আবার অনেকে আমরা বলি জানে আমল করে না তাই সে নিকৃষ্ট কিন্তু না জানাটাই একটা মর্যাদা জানাটাই একটি সম্মান জানাটাই মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠত্বের প্রমাণ তাই ব্যক্তি যখন জানবে অবশ্যই কোনো না কোনোভাবে আমল করবে জানাটাই একটি মর্যাদা জানার পর যদি আমল করে মর্যাদা আরও বেড়ে যায় এই জন্য জানতে হবে হয়তো অনেকের পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠেনি বন্ধুগণ এই জন্য আমাদের এই উদ্যোগ আমরা যাতে জেনে নিতে পারি সবাই মিলে নিজের পিছনের অপরাধ থেকে সাবধান হয়ে সতর্ক হতে পারি সবকিছু জানতে পারি আল্লাহ তৌফিক দিন আমাদেরকে আমিন আর বন্ধুগণ কবিরা গুনা জেনে জেনে এর থেকে যদি বিরত থাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাম জানিয়েছেন ব্যক্তি যদি কবিরা গুনা থেকে বেঁচে থাকে তাহলে এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজান এক হজ থেকে আরেক হজ এক উমরা থেকে আরেক উমরা ব্যক্তির সকল ছোট অপরাধের কাফারা হয়ে যায় যদি কবিরা গুণা থেকে বাঁচা যায় সুতরাং বন্ধুগণ আসুন না অপরাধ তো অনেকেই হয় আমরা অনেক অপরাধী করে বসি কিন্তু কবিরা গুণা থেকে বেঁচে যদি থাকতে পারি ইনশা আল্লাহ আল্লাহর রহমত আমাদেরই জন্যে তিনি তো রাহিম আমাদেরই জন্যে রাহমানুদ্দুনিয়া রাহিমুল আখেরা রব্বুল আলমিনের ভালোবাসায় অনুকম্পায় অসীম আর অশেষ দয়ায় দুনিয়ায় আমরা ভালো থাকব পরকালেও হব সুখী আর জান্নাতি আল্লাহ আমাদের কবুল করুন আমি বদ্ধগণ আজকে একটি অপরাধ একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো লানত করা অভিসম্পাত করা আল্লাহ সব এই অভিসম্পাত বা লানত স্বাভাবিকভাবে কেউ কাউকে করা নিজেকে করাকে হারাম করেছেন কবিরা গুণা করেছেন কারণ লানত করার মৌলিক অধিকার কেবলমাত্র আল্লাহ সুফান আর হ্যাঁ কখনো কখনো সৃষ্টির ফেরেস্তা মানুষ তারাও লানত করতে পারে কিন্তু নির্ধারিত অপরাধ প্রমাণিত বাস্তবতায় অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষে হয়তো অভিসম্পাত কিন্তু তাও সতর্কতার সাথে সাবধান কেবলমাত্র আল্লাহ সুফহান এবং তার নির্দেশে তার ফেরেস্তাদের জন্যে এই লানত করার ব্যাপারটা যথাযথ কোনো মানুষ কোনো মানুষকে নিজে নিজেকে অথবা কেউ কাউকে লানত করা উচিত নয় অভিশাপ দেওয়া উচিত নয় কারণ এর দ্বারা নিজেকেই ক্ষতিগ্রস্ত করা হয় নিজেকেই ধ্বংস করা হয় নিজের সমাজ আর সামাজিকতায় ব্যত্যয় ঘটানো হয় স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়া হয় বন্ধুগণ আমরা যদি লানত এবং এর ইতিহাস জানতে চাই তাহলে দেখি আমরা যদি লানত তথা অভিসম্পাত আর অভিশাপ এর ইতিহাস খুঁজি তাহলে দেখতে পাই আদম আলী সালাতজন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর নিজে জ্ঞান শিক্ষা দিলেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা তারপর আদম আলী হিসালাম রব্বুল আলমিন প্রদত্ত শিক্ষায় শিক্ষিত হলেন কিন্তু রব্বুল আলমিন আদম আলী হিসালাতামকে আবার পরীক্ষার মুখোমুখি করলেন রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করে জ্ঞান শিক্ষা দিয়ে মর্যাদায় সর্বোচ্চ আসন অধিষ্ঠিত করার জন্যে পরীক্ষার মুখোমুখি করলেন ফেরেস্তাদেরকেও রব্বুল আলমিন পরীক্ষায় অবতীর্ণ করালেন কিন্তু ফেরেস্তারা উত্তীর্ণ হতে পারলেন না আদম আলী হিসালাতাম তার পরীক্ষায় উত্তীর্ণ হলেন রব্বুল আলমিন আদম আলী হিসালাতামের জ্ঞান অর্জন জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আর এর স্বীকৃতি সব মিলিয়ে সুন্দর সমাবর্তনের ব্যবস্থা করলেন বললেন সবাই মিলে আদমের শ্রেষ্ঠত্ব আর কর্তৃত্ব মেনে নাও জুদুলি আদম আদমকে সেজদা করো রব্বুল আলমিন বলছেন সবাই সেজদা করলো ইবলিস করলো না অস্বীকার করলো অহংকার প্রদর্শন করলো যুক্তি দেখাতে চাইল রব্বুল আলমিন তাকে লানত করলেন বলেন বেরিয়ে যাও আল্লাহর আদেশ লঙ্ঘন লানত পাওয়ার কারণ প্রথম মালাউন এই পৃথিবীর প্রথম মালাউন হলো শয়তান আজাজিল যে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল বুলাইন বলছেন আবা ওস্তাক বারা ওয়াকান মিনাল কাফিরিন মূলতই কাফের ছিল সত্য স্বীকারকারী সত্তা তার মধ্যে লুকিয়ে ছিল তাই সুযোগ পাওয়ার সাথে সাথে বিস্ফোরিত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে সুতরাং পৃথিবীর ইতিহাসে অন্তত আদম আলী হিসালাত ওসালাম এবং আমাদের জন্যে শিক্ষণীয় যে প্রথম লানত হলো শয়তানের জন্যে সে লানত প্রাপ্ত হয়েছে মালাউ হবিষপ্ত হয়েছে করেছেন রব্বুল আলমী স্পষ্টত প্রমাণ তার অপরাধ অহংকার এবং রব্বুল আলমিনের আদেশ লঙ্ঘন রব্বুল আলমিনের আদেশ পালন না করা আল্লাহ সুফানা হুয়া তালা এরপর এই পৃথিবীতে নবী এবং রসুল আলী হিবুসাল্লাতামগণকে পাঠিয়েছেন নবী এবং রসুলগণ মানুষদেরকে কিছু কিছু কাজ থেকে নিজেদের স্বার্থে নিজেদের কল্যাণে দূরে থাকতে রব্বুল আলমিন এর অহির ভিত্তিতে আমাদেরকে নিষেধ করেছেন কিছু কাজ করতে আদেশ করেছেন কিন্তু যখন বাগি হয়ে বিদ্রোহী হয়ে কেউ রব্বুল আলমিনের ওহির বিরুদ্ধাচারণ করে তার প্রেরিত নবীর আদেশকে লঙ্ঘন করে নিষেধকে বাস্তবায়ন করে তখন রব্বুল আলমিনের লানত তাদের উপরে এবং যাদের উপর লানত হয় ওরা আর টিকে থাকে না পৃথিবীতে যেমন রব্বুল আলমিন লুত আলী সালামের সম্প্রদায় যারা সমকামিতায় লিপ্ত ছিল তাদেরকে লানত করেছে জমিনটা উল্টে গিয়েছে পাথরের বৃষ্টি হয়েছে সুতরাং রব্বুল আলমিনের লানত বিরুদ্ধাচারণ বিদ্রোহী হয়ে বিরুদ্ধাচারণ করে ব্যক্তি নিজের উপর আনে রব্বুল আলমিন আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছেন সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে রব্বুল আলমিন অপরাধী বিদ্রোহী অপরাধীর উপরে নিজে লানত করেন তার ফেরেস্তারাও লানত করেন ওয়াল আনহমুল্লাহ আইনুন হ্যাঁ, আরেকটি অপরাধের কারণ রব্বুল আলমিন লানত করেছেন আমাদের আগে বিগত হয়ে যাওয়া কয়েকটি জাতির যারা জেনে শুনে পরিকল্পিতভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পরিচয় গোপন করেছে কোরআন আল করিমের পরিচয় গোপন করেছে ইসলামের ধারাবাহিকতাকে নিজেরা কর্তন করে নিজেদের নাম দিয়েছে ভিন্ন ভিন্ন নাম এমনকি অপবাদ দিয়েছে ইব্রাহিম আলী সাল্লাহামের নামে তিনি ছিলেন ইহুদি নয়তনা সারা রব্বুল আলী বলেছেন না মা কানা ইব্রাহিম মুসলিমা রব্বুল আলমীর ইব্রাহিম আলী সাল্লাহামের পক্ষে তার বিরুদ্ধে প্রদত্ত অপবাদকে উতরে দিয়েছেন কিন্তু জেনে শুনে পরিকল্পিতভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলী হুসাল্লামের পরিচয় কোরআন আল করিমের পরিচয় ইসলামের ধারাবাহিকতার পরিচয় যারা অস্বীকার করেছে গোপন করেছে ধ্বংস করতে চেয়েছে তাদের উপর লানত রব্বুল আলমিনের তার ফেরেস্তাদের এবং সকল মানুষ বন্ধুগণ লানতের ধারাবাহিকতা কেবলমাত্র প্রমাণিত অপরাধে বিদ্রোহী সত্তা তাদের জন্য কিন্তু লানতকে আমরা করতে পারি কেউ কাউকে দুর্ভাগ্যজনক বিষয় আজ অভিসম্পাদ আর লানত আমাদের মাঝে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে নিজেরা জেনে না জেনে ইচ্ছায় আর অনিচ্ছায় লানত করছি অভিসম্পাদ করছি আর এই অভিসম্পাদ আর লানত নিজের জন্যে ক্ষতির কারণ হচ্ছে সমাজের জন্যে ক্ষতির কারণ হচ্ছে কারণ আমি যাকে লানত করছি যদি সে লানতের উপযুক্ত না হয় জেনে রাখা উচিত এই লানতটা যিনি করছি তার উপরে আসবে বন্ধুগণ আল্লাহ সুবহানাহু এবং তার মোহাম্মদ রসুল রাসূলুল্লাহ সাল্লাহ তাল আলী হোসেন অভিশাপ করাকে লানত করাকে কবিরা গুনা বলেছেন আমাদেরই কল্যাণে আজ আমাদের প্রত্যেককে বিচার করা উচিত পর্যালোচনা করা উচিত কি কিভাবে আমাদের মাঝে লানত ছড়িয়ে পড়ছে নিজেরা করছি নিজেদের জন্যে পরিবার পরিজনের জন্য অভিসম্পাদ করছি এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে বুঝতে হবে বেঁচে থাকার জন্যে বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো তবে এটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সবথেকে থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ হাদিসের মাধ্যমে আল্লাহ তাড়াতাড়ি করো জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বন্ধুগণ বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম যে লানত বা অভিশাপ বা অভিসম্পাদ কিভাবে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে ছড়াচ্ছে তা আমাদের জানা উচিত তা আমাদের জানা উচিত পর্যালোচনা করা উচিত বিশ্লেষণ করা উচিত এই জন্যে যাতে কেউ লানত না করি কেউ কাউকে অভিসম্পাত না করি আর অভিসম্পাত করাটা কবিরা গুণা এর থেকে যদি বিরত না থাকতে পারি নিজেই নিজে ধ্বংস করে দিলাম যাকে লানত করলাম তের তার ক্ষতি হওয়ার চেয়ে আমারই ক্ষতি হলো সুতরাং পাগলও যা করে না নিজের ক্ষতি পাগলেও করে না তাই নিজেকে পাগল হওয়া থেকে বাঁচান সুস্থ মানুষ হলে নিজেকে পাগল হওয়া থেকে রক্ষা করতে হবে আল্লাহ সুবহান তালা হেফাজত না আমিন বদ্ধুকন আমাদের মাঝে কিভাবে অভিসম্পাদ ছড়িয়ে পড়ছে তা যদি বলতে হয় ইতিহাসের বাস্তবতায় সহি সুন্নার দলিলের ভিত্তিতে তাহলে বলতে হয় রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লামের সাদ করেছেন এই পৃথিবীতে একটি জাতি বেশি লানত করে আর দুর্ভাগ্যজনক সত্য এটা সত্যতা রয়েছে হাদিস দ্বারা রসুল সাল্লাহ আসলামের সাদ করেছেন তা হলো নারীরা নারীরা বেশি অভিসম্পাদ করে বেশি লানত করে একটু কিছুতেই রাগে গিয়ে হয়তো সবাই নয় শঙ্কাটায় নারীদের শঙ্কাটায় বেশি পুরুষরাও করে পুরুষদের মাঝেও আজ অভিসম্পাত আর লানত ছড়িয়ে পড়েছে হয়তো বাবা পরিবারের কর্তা সন্তানকে কিছু করতে বলেছে অথবা সন্তান কোনো অপরাধ বা অন্যায় করেই বসেছে বাবা সন্তানকে অভিসম্পাত করছে লানত করছে তোর ধ্বংস হোক অভিশাপ দিচ্ছে নওয়াজ আলী দিচ্ছে না কাকে দিচ্ছেন নিজের সন্তানটাকে ওইটা কি অন্য কোনো রাষ্ট্র থেকে এসেছে অন্য কোনো মানুষের সন্তান এসেছে আপনার ঘরে অন্য কেউ সে তো আপনারই সত্তা আপনারই আপনারই রক্ত আরবি কবিতাই সুন্দর করে বলেছেন ইন্নামা আউলা দুনা আকবা দুনা তামসি আলাল আর সন্তান সে তো যেন কলিজার ঘাম মাটিতে হাঁটে কলিজার ঘাম সন্তান সে তো কলিজার ঘাম পৃথিবীতে হাঁটে সুতরাং নিজের কলিজার ঘাম পৃথিবীতে হাঁটে ওরে লানত করলেন পিতা কেমনে লানত করতে পারে নিজের সন্তানকে অত আজ হচ্ছে আবার মা মাও সন্তানকে লানত করছে কথায় কথায় বিশেষ করে নারীরা তার মাতৃত্বের পরিচয়ে স্ত্রী হিসেবে স্বামীর ব্যাপারে বোন হিসেবে অথবা মেয়ে হিসেবে বিভিন্ন যে পরিচয়ই হোক না কেন মেয়েদের মধ্যে অভিসম্পাত করার প্রতারণ চর্চাটা বেশি হয় হয়তো স্বামী অনেক দিন ভালো ব্যবহার করেছে অনেক কিছুই করেছে একদিন হয়তো একটু একটু পান আনতে গিয়ে চুন খসে পড়েছে বলবে তোমার থেকে কোনোদিন ভালো ব্যবহার পাই নাই একটি বর্ণনাতে এমন রয়েছে এক যুগ পর্যন্ত যদি স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে আর একদিন একটু তার মেজাজ আর মর্জির খেলাপ হয় বলবে কোনদিন তোমার কাছ থেকে ভালো ব্যবহারই পেলাম না অভিসম্পা অস্বীকার করা তার কল্যাণ আর নিয়ামতকে আর বলা কোনদিনই নিয়ামত কোনদিনই তোমার থেকে একটু অনুগ্রহ পেলাম না ভালো কিছুই পাই নাই নওয়াজ আহমেদ আলী বলে তোমার ঘরে আসার পর কোনোদিন একটু ভালো খেলাম না কোনোদিন একটু ভালো পড়লাম না মানুষ কত ভালো কত কিছু এই যে দাম্পত্য জীবনে পরস্পর অভিশাপ অভিসম্পাত একটু কিছু হলেই আজরাইল আমারে দেখে না মৃত্যু আমারে পায় না মরে যাওয়াটা ভালো ছিল কেন মরি না কেন মরি না এই বলতে থাকে অন্তত নিজে নিজের ধ্বংস হওয়ার বাস্তবতা কিছু যদি কেউ দেখত তাহলে অবশ্যই অভিসম্পাত করত না লানত করত না আজকে পারিবারিক পর্যায়ে এই লানত আর অভিশাপ ছড়িয়ে পড়ছে যে কারণে যে পরিবারে অভিসম্পাদ বেশি লানত বেশি ঠুকনো বিষয় নিয়ে একটু সামান্য বিষয় নিয়ে পরস্পর বাদানুবাদ আর অভিশাপ ওই পরিবার ভালো হতে পারে না কল্যাণময় হতে পারে না সমৃদ্ধ হতে পারে না এবার যদি আসেন সামাজিক পর্যায়ে সমাজেও ঠিক আজ লানত ছড়িয়ে পড়েছে সামাজিক বাস্তবতায় এক পরিবার আরেক পরিবারের উপরে এক বংশ আরেক বংশের উপরে এক পক্ষ আরেক পক্ষের উপরে অভিসম্পাত করছে লানত করছে যে অপরাধ করে কোনোদিন অপরাধ থেকে বাঁচতে পারবে না অপরাধটাকে ধরবে পাকড়াও করবে অপরাধ এমন এক জিনিস যা কোনোদিন হারিয়ে যায় না এমন যদি হয় তাহলে কেবল আল্লাহ আলার কাছে তাদের বিরুদ্ধে নিজের জন্য সাহায্য কামনা করতে হবে যেমন বর্তমান পৃথিবীর কোনো কোনো ভূখণ্ডে নিজের বাপদাদার পৈতৃক ভিটাতে মুসলমানেরা কেবল ইমান এনেছে এই জন্যে কেবল মুসলমান এই অপরাধের কারণে হয়তো ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সত্যি একশতভাগ ইসলামের অনুশাসনও মানে না কিন্তু কেবল ইমান কেবল নামে মুসলমান বাপদাদা মুসলমান ছিল তাই নিজের ভূখণ্ডে পরাধীন নিজের ভূখণ্ডে স্বাধীনতাবিহীন অন্যের করতলে জুলুম আর নির্যাতনের শিকার হয়ে রয়েছে বলে আমি যে বলেছেন ওমা নাকামো মিনহম ইল্লা হামিদ পরাক্রমশালী মহান সত্তা আল্লাহ ইমান আনাটাই তাদের অপরাধ কেবল এই অপরাধের কারণে অনেক মানুষ আজ মজলুম আর নির্যাতিত পরিকল্পিতভাবে নির্যাতন করা হচ্ছে তাদের উপরে বিশ্ব জনমত উপেক্ষা করে আর হা কখনো কখনো বিশ্ব জনমতের সাপোর্ট নিয়েও অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে এমন মজলুম যারা তারা আর্তনাদ করতে পারে তবে তাদের সাহায্য আমাদের আগায় আসতে হবে রব্বুল আলমিন তো বলছেন রব্বানা আহলোহা ওয়ালিয়ান সুতরাং রব্বুল কাছে অলি অভিভাবক কর্মবিধায়ক এবং সাহায্যকারীর জন্য দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে তবে অভিসম্পাদ ডাইরেক্ট নয় কারণ ওদের অপরাধ ওদেরকে ধরবে তিলকাল আয়ামুদা বিলুহা বাইনান্নাস নাস রব্বুল আলমী জয় আর পরাজয়ের ক্ষমতা আর কর্তৃত্বের অবস্থানকে ঘুরায় ঘুরায় দেন সকাল আর সন্ধ্যা দুপুর আর রাত ঠিক এই ধরনের সুতরাং অভিসম্পাদ নয় আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দিন বন্ধুগণ আমরা যদি দেখি আজ যেমন বললাম ব্যক্তিগতভাবে পারিবারিক পর্যায়ে সামাজিকভাবে শুধু তাই না বিভিন্ন দল ও উপদলগতভাবে পক্ষ বিপক্ষ আমার পক্ষ অপর পক্ষ এই সকল চিন্তার বিবেচনায় রেখে আজ আমরা অভিসম্পাদ করছি অভিশাপ করছি হয়তো কোনো কাজের লোক ঠিকমতো কাজ করছে না তাকে অভিসম্পাদ করছি অভিশাপ করবেন কেন পছন্দ না হলে ছেড়ে দিন আরেকজনকে নিয়ে আসুন অভিশাপ করবেন কেন কবিরা গুণা কারো ধ্বংস তো আপনি কামনা কারণ আপনি তাকে সৃষ্টি করেননি হতে পারে তার একটি কাজ অন্যায় আরেকটি কাজ ভালো স্বামী স্ত্রী ঠিক দাম্পত্য জীবনে চলতে গিয়ে একটি বিষয় হলো না তাই অভিসম্পাত না রব্বরাইন বলেছেন না অপেক্ষা করে দেখবা একটি মন্দ হলেও আরেকটি হয়তো কল্যাণ সুতরাং অপেক্ষা করতে হবে বাস্তবতাকে মেনে নিতে হবে চর্চা করতে হবে সুশীলতার পরস্পরের ভালোর স্বীকৃতির আর মন্দ থেকে বেঁচে থাকার চেতনায় কখনো অভিসম্পাদ বা লানত নয় আল্লাহ কবিরা গুনা হিসেবে রসুল সাল্লামের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়ে আমাদের নিজেদেরকে রক্ষা করতে আদেশ করেছেন আসুন না আমরা সবাই মিলে অভিসম্পাত করার মতো কবিরা গুণা থেকে বেঁচে থাকি শপথ গ্রহণ করি যে আমরা কেউ কাউকে অভিশাপ করব না নিজেরাও অভিশপ্ত হব না আর অভিশপ্ত শয়তানের দলভুক্ত আমরা হব না না দুনিয়ায় না পরকালে রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন হাদা আইন্দি আলিহি হুনিব আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV TV মানবতার সমাধান মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বুধবার সন্ধ্যা সাতটায়